নামাজের পরে আমরা তাসবিহ পড়ি সুবহানাল্লাহ কয়েকজন নিয়ে যখন বসে আর আমাদের তো আয়োজনের একটা অংশ হবে চেষ্টি একটা হাতে ধরতে আয়োজনের অংশ আয়োজন মিটিং থেকে বেশি প্রতিদিন আসলো ক্যামেরা ভিডিও পুরো মজা হচ্ছে এখন فإنهن مستنطقات দিয়ে হিসাব আছে আরও যদি কিতাব আছে এই হিসাবের উপরে যেহেতু আমাদের পরিবেশে ইশারা করা হয় তাকে জন্য পুরা হিসাব এক হাতেই এক হাজার শেখ নাসের উদ্দিন আলবানি এই হিসাব উনি তসবিকে বেদাত বলেছেন তো তসবি বেদাত নিজে একটা প্রশ্ন উত্থাপন তাহলে বলতে পারে যে তসবি যদি বেদাত হয় হাতে কত গোনা যায় হাতে কত যায় তিনি জবাব দিয়েছেন কত গোনার দরকার তোমার এগুলো যদি হাজার হাজার তোমরা বলো এগুলো তোমাদের বানানো হাতে কি এত সুন্দর কথা কোনো দিকের মধ্যে আছে সর্বোচ্চ একশো আছে তো তো গোনা যায় এই প্রশ্নগুলি উত্থাপন করেন আবার জবাব দিলেন এই হিসাব মনে যায় না একটা তো বলতেন যে এটা তো কয় তুমি হাতে কথা যাই হোক তুমি যদি হাতে গণ ভালো আর যদি তাসপিতে গণতে চাও স্পিকে মকসাদ বানায় આપે આપને ગમશો એવું નિયત બહુ કાર્યક્રમ আয়োজনের অপেক্ষা থাকা জরুরি একবার সমান শুধু একবারই এই হাদিসের মাখাস চলে হাদিসের উৎস চলে আয়া সুরাল হাত মুখ কাটা শেষে না এটা দুর্যোগ إذا ذكر الشمس ومن ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره এই আয়াত হলো উৎস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ হাদিস লা তাহতিবান্না মিন আল-আমরি শাইআ Yeah. هذا খেলাতেই করে এইভাবেই করে সব করে কিন্তু ওটা সবার এবং ভাই প্রত্যেক আমাদের মধ্যে তাহলে সবার পাবে কিছু কিছু ফায়দা এমন এটা একটা বিশেষ তৃপ্তি মনে করে না কারণে কথা বললেন ইন্না সরাই আল ইসলাম কত্তাসুরত আলী ইয়া রসুলাল্লাহ ইসলামের আহকাম তো অনেক আমি তো বহন করতে পারছি না রসুল্লাহ নিয়ে আদা সেই কিছু একটা বলে এটা করলে আমি জানবার করবো لا يزال আমল অনেক তারাই রসুলের উপর জিকির দিয়েছে আর কিন্তু বলেছেন আইনি আলা কাসরতি বিকাশরাতি সুযোগ আইনি আলা জালিকা লোকটা কি বসিরত ওলা ঠিক আমাদের ফেফের মধ্যে যেরকম আছে না আপনি যে ফেকছি মাসলা মাসালের মধ্যে যেরকম সবার উপরে তাকে যে শক্তি একটা বসিরত হয়ে গেলে একবারে আক্ষরিক অর্থে তাকে যে শক্তি খরচ আচ্ছা, বসিরত হওয়ার তো জিজ্ঞেস করানো আছে নাহলে কদিন পরে আবার ছেড়ে দিতে পুরো এমন একটা ত্রুটি করে বলবে এটা কি কারণ হতে পারে। لا إله Gracias. وعلى آله وأصحابه أجمعين باب من عال جاريتين أو واحدة যে দুটি কন্যা বা একটি কন্যার ভরণ পোষণ বহন করে তার ফজিলত সংক্রান্ত عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات يؤذيهن ويكفيهن ويرحمهن فقد وجبت له جنة البتة فقال رجل من بعض القوم وثنتين يا رسول الله قال وثنتين হজরত জাবির ইবনে আবদুল্লাহ রবিউল্লাহ আন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যার তিনটি কন্যা রয়েছে ইউরিহিন্না সে তাদেরকে আশ্রয় দান করে তাদের প্রয়োজন সমূহের জন্য যথেষ্ট হয় এবং তাদের প্রতি দয়া করে তো তার জন্য নিঃসন্দেহে জান্নাত অপরিহার্য হয়ে যায় সকাল রজুলুম বাবুল কৌ উপস্থিত কোনো ব্যক্তি বললেন অসিন্তাই নিয়া রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল দুই কন্যা হলেও কওয়ালা ওয়াসিন তাই রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এবং দুই কন্যা হলেও এখানে যার তিনটি কন্যা আল্লাহবাক দান করেছেন এবং সে তাদেরকে আশ্রয় দেয় অর্থাৎ তাদের আবাসের ব্যবস্থা করে তাদের প্রয়োজন সমূহ পূরণ করে এবং তাদের প্রতি দয়া করে রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম তার ফজিলত উল্লেখ করেছেন যে তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যায় তো এক ব্যক্তি আরজ করলেন তিন কন্যা প্রসঙ্গে এই ফজিলত ইয়া রসুল্লাহ দুই কন্যা যদি হয় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম দুই কন্যা সম্পর্কেও এই ফজিলত উল্লেখ করলেন যদি দুই কন্যা হয় তবুও এই ফজিলত ইমাম বখারি আলী রহমান এখানে শিরোনাম এনেছেন যে দুটি কন্যা বা এক কন্যার ভরণ পোষণ বহন করে হাফিজ ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলী ফতুল বাড়িতে একটি রেওয়ায়তে এনেছেন সেখানে আছে ফরআ কৌম আল্লাহ কালা ওয়াহিদা লাকালা ওয়াহিদা উপস্থিত কারো কারো ধারণা যে যদি প্রশ্নকারী বলতেন যে এবং এক কন্যা হলেও রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এক কন্যার বিষয়েও এই ফজিলত উল্লেখ তাহলে কন্যা সন্তানের ভরণ পোষণের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই ফজিলত উল্লেখ করেছেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এবং এর আগেও যে হাদিসগুলো এসেছে সবগুলোই একই মর্মের যে কন্যা কন্যা সন্তানের ভরণ পোষণের বিষয়ে রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লাম জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের ফজিলত শুনিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম পার্থিব কোনো ফজিলত উল্লেখ করেন যে কন্যা সন্তানকে ভরণ পোষণ করা সেটা হলো কন্যার অধিকার রক্ষা করা বা এটি ইনসানিয়ত এবং মানবতা বা এটি সভ্যতা এই জাতীয় কথা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেননি বরং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের কথা ইরশাদ করেছেন তো এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয় যে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সকল ক্ষেত্রে আখরাতের আখরাতের ফজিলতি উল্লেখ করেছেন এবং আসরাতকে সামনে রেখে দুনিয়ার সকল কাজকর্ম পরিচালিত যেন হয় এই বিষয়টি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সুতরাং দুনিয়ার যে সকল ফায়দা এবং উপকারিতা এগুলো তো স্বাভাবিক নিয়মে হাসিল হয়েই যাবে একজন মুহমিনের মাকসাদ এবং লক্ষ্য হবে আখেরাতের ফায়দা জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে দ্বিতীয় আরেকটি বিষয় এখান থেকে বোঝা যায় ইহাদি শরীফ থেকে সেটি হলো সাধারণভাবে প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক যাকে কন্যা দান করেছেন সন্তান দান করেছেন সন্তানের ভরণ পোষণ তো মানুষ করেই তার তার আবাসের ব্যবস্থা করে তার খাদ্য এবং এই পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে তার প্রয়োজন সমূহ পূরণের ব্যবস্থা করে এটা তো একটি সাধারণ মানবীয় অবস্থা মানুষ এই প্রয়োজনটা পূরণ করেই থাকে তো আবার বিশেষভাবে এটাকে উল্লেখ করার উল্লেখ করার কি কি প্রয়োজন বাবা তো তার সন্তানকে আশ্রয় দিবেই বাবা তার সন্তানের ভরণ পোষণ বহন করবেনি এটা একটা স্বাভাবিক নিয়ম তো এ হাদিস শরীফ থেকে বিষয়টা পাওয়া যায় যে একজন মুহমিনের সাধারণ কাজগুলো কোনো চিন্তা ভাবনা ছাড়া এবং তাৎপর্যহীন হবে না যে এমনি এমনি করে যাচ্ছে এমন হবে না উস্তাদ মোহতারামের নিকট থেকে আমাদের তালিবুল ভাইরা দুটো শব্দ বারবার শুনেছেন জিদ এবং হাজম জিদ কোনো একটা বিষয়কে কোনো একটা বিষয়কে নিয়তের সাথে মাকসিদের সাথে এবং তাৎপর্যের সাথে কোনো একটি বিষয় সম্পন্ন করা বুঝে শুনে সম্পন্ন করা হাজল হলো এমনি এমনি কোনো একটা কাজ সবাই করে আমিও করছি বা করতে হয় বলে করছি বা এমনি এই কাজটা কেন করা হচ্ছে এই কাজের লক্ষ্য উদ্দেশ্য কী এই কাজের উপকারিতা কী এই কাজ উচিত কি অনুচিত এই সকল বিষয়ে চিন্তা ভাবনা ছাড়াই কোনো কাজ করতে থাকে তো রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের হাদি শরীফ থেকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় পাওয়া যায় যে যে কাজগুলো একজন মানুষ স্বাভাবিকভাবে করে স্বাভাবিক প্রেরণায় যে কাজগুলো করে ওগুলো একজন মমিন হাজলের সাথে করতে পারেন কোনো চিন্তা ভাবনা ছাড়া কোনো মাকসিদ এবং লক্ষ্য ছাড়া একজন মমিনের কাজ হতে পারে সুতরাং তার কাজ হবে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য জান্নাত লাভের জন্য জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার জন্য একজন পিতা যখন সন্তানের জন্য খরচ করেন সন্তানের ভরণ পোষণ বহন করেন এবং সন্তানের প্রয়োজনসমূহ পূরণ করেন এই সময় একজন মুকমিনের লক্ষ্য থাকে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি এবং তার লক্ষ্য থাকে আখেরাতের ফায়দা হাসিল করা জান্নাত লাভ করা এর পরের শিরোনাম হলো বাবুম্মান আলা সালাস আখওয়াত যে তিনজন বোনের ভরণ পোষণ করে এই শিরোনামে একটি হাদিস উল্লেখ করেছেন আনবি সাঈদিন আল খুদরি রদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال لا يكون لأحد ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا دخل الجنة যার তিনটি কন্যা বা তিনজন বোন রয়েছে আর সে তাদের সাথে উত্তম আচরণ করে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এর পরের শিরোনাম হলো বাব ফজলুমান আল আপনাতাহুল মারদুদা ওই ব্যক্তির মর্যাদা যে তার প্রত্যাবর্তিত কন্যার ভরণ পোষণ করে এই শিরোনামটার জন্য ইমাম বখারি আলী রহমাকে অনেক জাজাকাল্লা দেওয়া প্রয়োজন সাধারণভাবে এই শিরোনাম পাওয়া যায় না ইমাম বখারি আলী রহমা এই শিরোনামে একটি হাদিস এনেছেন তিনটি হাদিস এনেছেন এর মধ্যে একটি হলো হাজার সোরাকা ইবনে জোরসম রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত হাদিস أن النبي صلى الله عليه وسلم قال لسراقة بن جعشم রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম সুরাকা ইবনে জরসম রদিয়াল্লাহ আনহুকে বললেন আলা আদুল্লুকা আলা আজমি সাদাকা আওমিন আজমি সাদাকা আমি আমি কি তোমাকে সর্বোত্তম সাদাকা সম্পর্কে বলবো না কলা বালা তিনি বললেন অবশ্যই বলুন ইয়া রসুল্লাহ কল ইবনাতুকা মারদুদাতান ইলাই লাইসালাহা কাসিবুন গায়রু তোমার কন্যা যে তোমার প্রতি তোমার নিকটে প্রত্যাবর্তিত হয় যার তুমি ছাড়া আর কোনো উপার্জনকারী নেই তো এই কন্যার ভরণ পোষণ এবং এই কন্যার প্রয়োজন পূরণ করে রসুলে করিম সাল্লাহ আলী ওসাল্লাম সবচেয়ে বড় সাদাকা বা অন্যতম সবচেয়ে বড় সাদাকা হিসেবে উল্লেখ করেছে প্রত্যাবর্তিত কন্যা এর অর্থ হলো যে হয়তো স্বামী মারা গিয়েছে অথবা স্বামী নিখোঁজ হয়েছে বা কন্যা তালাকপ্রাপ্তা হয়েছে বা অন্য কোনো কারণে কন্যা বাবার নিকটে ফিরে এসেছে তো এই কন্যার ভরণ পোষণকে রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম আজম সাদাফা হিসেবে উল্লেখ করেছে এবং পাশাপাশি একটি বাক্য শেষ বাক্যটি লাইসালাহা এবং গাইরুক যে তুমি ছাড়া যার কোনো উপার্জনকারী নেই এই কথাটি কন্যার প্রতি সহানুভূতি সঞ্চার করে হাদিস শরীফে এ ধরনের উপস্থাপনা আমরা পাই এবং কোরআন মজিদেও উপস্থাপনা রয়েছে যে যে বিধানটি দেওয়া হচ্ছে ওই বিধান পালনে মানুষের হৃদয়ের চেতনা জাগ্রত করার বর্ণনা এবং উপস্থাপনা কোরআন এবং হাদিসে রয়েছে লাইসালাহা এবং গাইরু এই বাক্যটি এ ধরনের এই হাদিসের উপরে ইমাম ইবনে মাজার রহমতুল্লাহ আলী এই হাদিসটি ইমাম ইবনে মাজার রহমতুল্লাহ আলী কিতাবুত্তি জারাতের মধ্যে এনেছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায়গুলোতে এই হাদিসটি এনেছেন তো এ থেকে এর উদ্দেশ্য হলো যে হাদিস শরীফে লাইসালাহা কাসিবুল গাইরুফ তুমি ছাড়া যার কোনো উপার্জনকারী নেই এই বাক্যটি থেকে বোঝা যায় যে উপার্জন করা কাম এবং উপার্জনের কাম্যতার বিষয়ে ইমাম ইবনু মাজার রহমতুল্লা আলী হাদিসটি উল্লেখ করেছে এখান থেকে আরও বোঝা যায় যে একজন মুসলিমের উপার্জন কি উদ্দেশ্যে হওয়া উচিত কী ধরনের কাজের জন্য একজন মুসলিম উপার্জন করবে এবং তার উপার্জন কি ধরনের কাজে ব্যয় হবে এই বিষয়টি সম্পর্কেও এহাদি শরীফ থেকে আলো পাওয়া যায় এখানে হজরত সুরাকা ইবনে জয়সম রাজিউল্লাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তার জীবনের একটি ছোট্ট ঘটনা উল্লেখ করে শেষ করছি হজরত সোরাক আপনি জলসম রাজি আনহু হলেন ওই সাহাবি যিনি রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হিজরতের সময় পশ্চাৎ ধাবন করেছিলেন এই ঘটনা আমরা সবাই জানি সহি বুখারিতে এই ঘটনা বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহ আনহু হিজরতের সফরে ছিলেন এবং অনেকেই তাদেরকে পাকড়াও করার জন্য বের হয়েছিল এর মধ্যে ইনিও ছিলেন সোরাত আবনে জসম তখন ইসলাম গ্রহণ করেননি পরে ইসলাম গ্রহণ করেছেন রজিয়াল্লাহ আনহু তিনিও পশ্চাদ্ধাবন করেছিলেন ফতেহ মক্কার সময় তিনি ইসলাম কবুল করেন ওই সময় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম তাকে বলেছিলেন কাইফা বিকা ইদা লবিস্তা সিওয়ার কিসরা হে সুরাকা ইবনে জোসম হে সুরাকা তোমার ওই সময় কেমন লাগবে যখন তুমি কিসরার কঙ্কন দুটি পরিধান করবে তো হজরত ওমরে ফারুক রাজিয়াল্লাহ আনহুর খেলাফত আমলে আপনার এই সোরা কিসরা কিসরার কঙ্কন দয় ওই এলাকা ওই অঞ্চল বিজিত হলো এবং কিসরার অনেক মালে গণিমতের সাথে ইসরার কঙ্কনদয় উমরে ফারুক রাজিয়াল্লাহ আনহু দরবারে উপস্থাপিত হল উমরে ফারুক রাজিয়াল্লাহ আনহু সুরাক ইবনে জয়সম রাজিয়াল্লাহ আনহুকে তখন ডেকে আনলেন এবং তার হাতে কঙ্কন দুটি পরিয়ে দিলেন এবং বললেন ইরফা আদাই বকুল আল্লাহ আকবর তুমি তোমার হাত তোলো এবং বলো আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ইল্লাদি সালাবাহুমা মিন কিসরাবনে হুরমুজ ও আলবাসাহুমা সুরাকাত আল আরবি সকল প্রশংসা ওই আল্লাহ যিনি ইসরা ইবনে হুরমুজের হাত থেকে এ দুটি ছিনিয়ে এনেছেন এবং বেদুইন সোরাকাকে তা পরিধান করিয়েছেন তো তার জীবনের এটি একটি উল্লেখযোগ্য ঘটনা রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লামের নবুয়তের প্রমাণ যে সকল বিষয় এ সকল বিষয়ের মধ্যে এটিও একটি তো তার পক্ষ থেকেই এ হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন subhanallah.